বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনিক আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই সবার জন্য আল্লাহ সুবহান হুয়া তালার কাছে আমরা দোয়া করি রব্বুল আলমিন আল্লাহ সুবহান হুয়া তালা যেন আমাদের এই যাত্রাকে শুভ যাত্রা করেন আমাদের অভিযানকে যেন আল্লাহ সুবহান হুয়া তালা মোবারক অভিযান হিসেবে কবুল করেন আর অভিযানের সর্বশেষ আস্তানা সর্বশেষ ঠিকানা যেন আমাদের হয় জান্নাত জান্নাতুল ফেরদাউস ইনশা আল্লাহ আমিন ইয়ারবাল আলমিন আমার ভাইয়েরা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 বিষয়কে তারা হেফাজত করে নিজেদের গোপন বিষয় এবং স্বামীরা যখন অনুপস্থিত থাকে তখন স্বামীদের মাল এবং নিজেদেরকে হেফাজত করে আর যদি কোনো মহিলার অবাধ্যতার তোমরা ভয় করো তাহলে তাদেরকে তোমরা নসিহাত করো উপদেশ দাও ওয়াজ করো ওয়াজে যদি কাজ না হয় তাহলে তোমরা তাদের বিছানায় তাদেরকে আলাদা করে দাও তাতেও যদি তারা সংশোধন না হয় তাহলে তাদেরকে তোমরা শাসন করো যদি তারা ফিরে আসে সংশোধন করে নেয় তাহলে তোমরা আর তাদের পিছনে লেগে থাকবে না নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় আমার ভাইরা আমার বোনেরা মা বোনদের জন্য কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন অনেক সহজ করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন সব থেকে ভালো মহিলা হলো ওই মহিলা কোন মহিলা ইজা নজরতা ইলাইহা সাররাতকা ওয়া ইজা আমরতাহা আতাআতকা ওয়া ইজা গিবতা আনহা হাফিজাত কাফি নফসিহা ওয়া মালিক সব থেকে ভালো মহিলা হলো ওই মহিলা যখন এই মহিলার দিকে তুমি তাকাবে এই মহিলা তোমাকে খুশি করে দেয় আর যখন তুমি তাকে কোনো ব্যাপারে আদেশ দাও তখন তোমার আদেশকে সে অনুসরণ করে আর যখন এই মহিলা থেকে তুমি দূরে থাকো অ্যাবসেন্ট থাকো অনুপস্থিত থাকো হাফিজত কা তোমার হেফাজত সে করে ফি নাফসেহা তার নিজের ব্যাপারে ওয়ামালিকা এবং তোমার মালেরও হেফাজত করে তা হলো স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় স্বামীকে যেন স্ত্রী খুশি করে দেয় স্বামী যদি কোনো কিছু করার জন্য বলে এবং শরিয়ত বিরোধী না হয় এটা যেন সে করে স্বামী যখন অনুপস্থিত থাকে তখন সে যেন নিজেকে স্বামীর জন্যই প্রোটেক্ট করে অন্য কোনো পুরুষকে আর জায়গা করে না দেয় এবং স্বামীর ধন সম্পত্তিও যেন সে হেফাজত করে আর এক হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাদ করেছেন এই হাদিস আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণনা কল قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها دخول الجنة من أي الأبواب شئت الله أكبر দেখেন আপনারা মা বোনরা যারা মা বোনদের জন্য জান্নাতে যাওয়াটা যে কত সহজ কত ইজি আমাদের জন্য ডিফিকাল্ট আপনাদের জন্য ইজি হাউ ইজ দ্যাট হাদিস খানার তর্জমা শোনেন আল্লাহ নবীর সাদ করেছেন ইজা সল্লাতিল মারআতু খামসাহা যখন কোনো মহিলা তার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আর ওয়াসামাত শাহরাহা রমজান মাসের এক মাস রোজা রাখে ও হাফিজত ফরজাহা সে তার লজ্জাস্থানের হেফাজত করে ও আর স্বামীর অনুগত হয়ে থাকে তাকে কিয়ামতের দিন বলা হবে ও দুখুলি আল জান্নাতা তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ আকবার মিন আইল আবু তুমি যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাও ঢুকে যাও জান্নাতে পাঁচ নামাজ পড়েছো তুমি রোজা থেকেছ তুমি তোমার স্বামীর অনুগত হয়ে থেকেছ আর নিজের লজ্জাস্থানের হেফাজত করেছো কাজেই I have done your duty Allah বলবেন আমার ডিউটি আমি করব তুমি জান্নাতের যেই দরজা আট দরজা যে কোনো দরজা যেই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে চাইবেন সেখান থেকে আল্লাহ তালা আপনাকে প্রবেশ করার সুযোগ দিবেন আল্লাহ আকবর আল্লাহ সুবহান কত বড় মেহরবানি আর একটা হলো স্বামীরা যখন গায়েব থাকে তখন তারা সেটাকে হেফাজত করে এজন্য আমরা যেন কোনো শয়তানের ওসওয়াসের মধ্যে পড়ে না যায় স্বামীরা যখন অ্যাবসেন্ট থাকে অনেক স্বামীরা কাজে কর্মের জন্য তারা দূর দেশে থাকতে হয় সময়ের পরে সময়ে চলে যায় আপনি যেন কোনো আপনার খেয়ালের ভুলে দুর্বলতার সুযোগে যেন অন্য কোনো পুরুষকে জায়গা করে না দেন আবার পুরুষরা যারা আপনারা দূর দেশে থাকেন আপনার স্ত্রীকে আপনি ঘরে রেখে এসেছেন কামাই রোজগার করছেন আপনিও যেন হঠাৎ করে আপনার মানবিক দুর্বলতার সুযোগে অন্য কোনো মহিলাকে আপনি জায়গা করে না দেন আল্লাহর কাছে কিন্তু আপনি সবাই আমরা দায়ী হয়ে যাব তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি স্বামী ঠিক আছে কিন্তু স্ত্রী অবাধ্য হয়ে যায় এই অবাধ্যতার কি ট্রিটমেন্ট এই আয়াতকেই অনেকে ব্লেম করে যে বলা হয়েছে যে স্ত্রীদেরকে মারা যাবে ধরা যাবে যা খুশি তাই করা যাবে এটা ঠিক কিনা আমরা একটু আলোচনা করে দেখি আল্লাহ কি বলছেন যাদের অবাধ্যতা তোমরা ভয় করো Allah gradually step by step treatment দিচ্ছেন নুসুজ হলো একদম স্বামীর উপরে এমন অবাধ্য হয়ে যাওয়া শরীয়তের বাহিরে চলে যাওয়া এখানে অবাধ্যতা বলতে ছোটখাটো এমন কোনো বিষয় না যে আপনি একটা কইছিলেন না শুনি নাই আপনি অবাধ্য হয়ে গেল এরকম না বিষয়টা যখন বিষয়টা শরিয়াতের দৃষ্টিতে অবাধ্য হয়ে যাবে শরিয়াতের অবাধ্য যখন কোনো মহিলা হয়ে যায় তখন তাকে কি করতে হবে আল্লাহ সুবহান এটাকে এখানে বলে দিচ্ছেন যে স্বামীর কথাও শোনে না স্বামীকে অ্যাভয়েডও করে স্বামীকে বিভিন্নভাবে রাগায় এরপরে শরীয়তকে মানে না শরীয়ত মানতে বললে আরো উচ্চবাচ্য করে এরকম অবস্থা যদি হয় তাহলে সেখানে কি করতে হবে আল্লাহ সুহান এখানে স্বামীকে দায়িত্ব দিচ্ছেন কি দায়িত্ব দিচ্ছেন আপনি আপনার স্ত্রীকে আপনি হেল্প করবেন সাহায্য করবেন গ্রাজুয়ালি সংশোধনের ব্যবস্থা করবেন আপনারা জেনে রাখবেন মনে রাখবেন আল্লাহর রসুল কিন্তু কোনোদিন তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম লাঠি দিয়ে পিটানো তো শুরুর কথা কোনোদিন হাত দিয়ে কোনো একজন স্ত্রীকে একটা থাপ্পড় মারেন নাই একটা মেসোয়াক দিয়ে পর্যন্ত আল্লাহর রসুল কোনো সময় স্ত্রীদেরকে আঘাত করেন নাই আর আপনি রাগ হলেই আপনার স্ত্রীকে মারেন থাপ্পড় মারেন গুঁতো দেন এরপরে তার শরীরে দাগ পড়ে যায় ঘর থেকে বাইর করে দেন আষাঢ় মারেন যারা স্ত্রীদেরকে মারধর করে স্ত্রীদেরকে যারা হিট করে তারা কাপুরুষ আপনি পারলে আমার সাথে এসে একদিন মারামারি করে দেখেন যে আপনার গায়ে কত শক্তি ইনশাল্লাহ আপনাকে দেখানো যাবে আপনি কাপুরুষ যদি আপনি আপনার ওয়াইফের গায়ে হাত দেন স্ত্রীকে মারবেন না আল্লাহ রব্বুল্লা আলমিনকে সাক্ষী রেখে আপনার স্ত্রীকে আপনি ঘরে তুলেছিলেন আল্লাহ নবী বিদা হজের ভাষণে বলেছিলেন তোমাদেরকে আমি তোমাদের স্ত্রীদের ব্যাপারে খাইরা فإنكم أخذتموهم بأمانة الله আল্লাহর আমানাতে তোমরা তাদেরকে তোমরা গ্রহণ করেছিলে স্ত্রী হিসেবে কাজে মহিলাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে মারামারি করাটা এটা কোনো সুপুরুষের কাজ নয় কোনো ভালো বংশের ছেলের এই মানসিকতা থাকে না যে আমার স্ত্রীকে আমি মারব এটা আপনি করতে পারেন না এজন্য আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হলে ঠিকই আছে সেটা এরকম আমাদের হওয়া উচিত নয় আমার ভাইরা আমাদের মধ্যে ডিসপিউট হতে পারে মত পার্থক্য হতে পারে কোনো বিষয়ে হয়তো কোনো ভুল হতে পারে কিন্তু রেগুলারলি সকালে বিকালে আপনার স্ত্রীকে আপনি থাপ্পড় মারেন আপনি লাথি মারেন লাঠি দিয়ে পিটান তার মাথা কেটে যায় চোখ ফেটে যায় আর হাত ভেঙে যায় এটা অ্যাকসেপ্টেবল নয় ইসলাম এটা কোনো সময় অ্যালাউ করে না এটা অন্যায় অন্যায় এবং অন্যায় আমরা এই ব্যাপারে আরও কথা বলবো তবে এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতি নেওয়ার বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ stay in front of television screen will be back soon after the break আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু কোরআনের আলো আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Muhsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hajbullah Ahmadullah bin Mohammad Delwar Hussain Jahangir Alam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 কাজের নিষেধ করবে bin doctor A B M Hajbullah bin Hussain Shahidullah Khan Abdur doctor Abu Jahangir আলমের উপস্থাপনায় যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম welcome back after the break বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি এবং আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে কোনো সুপুরুষ কোনো ভালো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না কোনো ভালো স্বামী স্ত্রীকে রেগুলার মারামারি করতে পারে না এজন্য আপনি আপনার ওয়াইফকে হিট করবেন এটা আল্লাহ নবী কোনো দিন তার স্ত্রীদেরকে হিট করেন নাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কোনো সময় কোনো বাচ্চাদেরকেও মারেন নাই আমরা অনেকে মনে করি যে বাচ্চাদেরকে ইচ্ছা মতন পিটাও এটা ঠিক না হ্যাঁ বাচ্চাদেরকে আপনারা দরকার হলে ডিসিপ্লিন করবেন শাসন করবেন হয়তো কোনো সময় এরকম লাগতে পারে যে থাপ্পড়ে একটা আপনি মেরেছেন কিন্তু আপনি রেগুলারলি মারতে থাকবেন একটা মারার একটা অভ্যাস এটা কোনো সময়ই এটা অ্যাকসেপ্টেবল হতে পারে না রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো একটা বাচ্চার গায়ে তিনি হাত তোলেন না আল্লাহ রসুল কতগুলো বাচ্চার বাবা ছিলেন কতগুলো বাচ্চার তিনি আপনাদের মনে আছে যে নানা ছিলেন কোনো বাচ্চার গায়ে কোনোদিন আল্লাহ নবী হাত তোলেন না এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামই হলেন আমাদের রোল মডেল আল্লাহ নবী যদি তার স্ত্রীদেরকে গায়ে হাত না তুলে থাকেন আপনি কেন তোলেন আর যারা স্ত্রীদের গায়ে হাত তোলে তারা কাপুরুষ কোনো স্ত্রীকে যদি আপনি অপছন্দ করেন তার কোনো কাজ তাহলে কি করবেন এই action plan step by step একের পরে এক আল্লাহ সুবহানা হুয়া তালা বর্ণনা করে দিচ্ছেন কি বলছেন আল্লাহ যদি কোনো স্ত্রী তোমার অপছন্দ হয়ে যায় সে তোমার কথা শোনে না বলে তুমি মনে করো ইসলামী শরিয়াত মানে না তাহলে ফাইজুহুন্না তাকে তুমি নসিহাত করো আপনি বলবেন যে হুজুর ওয়াজ নসিহাত তো আমি নিজেই জানি না স্ত্রীকে কিভাবে নসিহাত করব। আপনি কি করবেন আপনার স্ত্রী যেন নসিহাত শুনতে পারে উপদেশ শুনতে পারে নসিহা শুনতে পারে এরকম একটা ব্যবস্থা আপনি করে দিবেন কিভাবে করবেন মনে করেন অন্যান্য ভালো মহিলারা যারা আছে তাদের কাছে পাঠাবেন তারা তাকে নসিহত করবে অথবা এরকম টেলিভিশনের কোনো প্রোগ্রাম তাকে দেখাবেন যেই প্রোগ্রামে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করা হয় এবং যেই প্রোগ্রামে বলা হয় যদি কোনো মহিলা তার স্বামীর কথা শুনে চলে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর বলবেন যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো অথবা আপনি মনে যদি মনে করেন যে আপনার ওয়াইফের মা বাবা আছে আপনার শ্বশুর শাশুড়ি যারা আপনার লজ যারা তাদেরকে আপনি বলতে পারেন যে তাকে একটু নসিহত করেন অথবা কোনো আলেম ওলামাকে বলতে পারেন তাকে নসিহত করেন এই অসুবিধা অথবা এই যে কাউন্সেলিং বলা হয় এটাকে একসঙ্গে বসে তাকে বিষয়টাকে বোঝানো প্রথমে আপনি নিজে চেষ্টা করেন নিজে চেষ্টা করার পরে যদি ইম্প্রুভ হয় তাইলে তো আর কারো কাছে যাওয়ার দরকার নাই কারণ নিজেদের বিষয় নিজেদের মধ্যে লিমিটেড রাখতে পারলেই ভালো যদি তাতে কাজ না হয় তাহলে আপনি চেষ্টা করেন আপনার সারাউন্ডিংস যারা আছে তাদেরকে দিয়ে আপনার নিজের মা বাবা আছে নিজের ভাই ব্রাদার আছে ফ্যামিলির মধ্যে কোনো জ্ঞানীগুণী মানুষ আছে অথবা এরপরে হলো তার নিজের মা বাবা যারা তার ভাই বোন যারা আপনার ওয়াইফের আপনার শ্বশুর বাড়ির ফ্যামিলির মধ্যে যারা জ্ঞানী গুণী আছে ভালো মানুষ আছে স্বয়ং আপনার শ্বশুর শাশুড়ি ওনারা মুরব্বী তাদের মাধ্যমে আপনি উপদেশ দেওয়া এই উপদেশে কাজ হলো না তাহলে ইসলামিক উপদেশ যারা দেয় এমন কোনো আলেমুল আমার কাছে নিয়ে যান এমন কোনো মহিলার কাছে নিয়ে যান যিনি তাকে বুঝাতে পারবেন এটাও যখন কাজ করলো না তখন আপনি দেখেন তাকে কোনো টেলিভিশনের প্রোগ্রাম দেখান কোনো সিডি দেখান কোনো বক্তৃতা শোনান এরপরে আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়াও করেন যে আল্লাহ তুমি আমার ওয়াইফকে হেদায়েত করো তাকে তুমি ভালো পথে আনো এটা যখন কাজ হলো না এরপরও আপনার স্ত্রী চেঞ্জ হয় না এরকম মহিলা মানে খুব কম পাওয়া যাবে দুনিয়াতে যে এত কিছু করার পরেও উপদেশ দেওয়ার পরেও এরপরে সে কথা মোটেই শোনে না যা খুশি তাই করে বেড়ায় এরকম আপনার আমার মনে হয় না যে এরকম কোনো আল্লাহর বান্দি থাকবে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখে এটা যদি কাজ না করে তখন কি করবে এক বিছানায় থাকতে পারো কিন্তু তার সঙ্গে কোনো মেলামেশা করবে না অথবা আলাদা বিছানায় তাকে করে দাও যে দেখো তোমার পিছনে আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি তুমি সংশোধন হয়ে যাবে আল্লাহর নিয়ম মোতাবেক চলবে রসুলের নিয়ম মোতাবেক চলবে তুমি আল্লাহ রসুলের নিয়ম মানো না তোমাকে নসিহাত করা হয়েছে তোমাকে অনেক অনুরোধ করা হয়েছে তুমি তাও মানলে না কারো উপদেশে তুমি কান দিলে না এই জন্য তুমি আলাদা থাকো আমি আলাদা থাকি দেখেন আপনাকে এই কথা কিন্তু বলে না যে ওয়াইফ কথা শোনে না তালাক তালাক তালাক বলে চিৎকার শুরু করেন আপনি আর এক কাপুরুষ তাহলে এরকম করলে নসিহাতের জন্য একটা স্টেজ থাকতে হবে এটার পরিবর্তন হয় কিনা সেটাকে আপনি অবজার্ভ করতে হবে যদি পরিবর্তন না হয় তাহলে বিছানা আলাদা করলে এরপরে তো বুঝবেই মহিলাটা যদি মানুষ হয়তো বুঝেই ফেলবে যে না আমাকে এত কিছু যখন করা হচ্ছে তাহলে আমার স্বামী আসলে আমাকে ভালোবাসে কিন্তু চায় যে আমি সংশোধন হয়ে যাই স্বামী আমাকে ঘৃণা করে না আমি যে খারাপ কাজটা করি ওই খারাপ কাজটাকে ঘৃণা করে এই আমার স্বামী চায় খারাপ কাজটা আমি না করি আপনার স্ত্রী ঠিকই পরিবর্তন হয়ে যাবে দেখা গেল যে এরকম কয়েক সপ্তাহ গেল কয়েক মাস গেল বা বছর গেল আলাদা বিছানায় রাখা হয়েছে এরপর ওখানে হুম হুম হুম ঘাড় সোজা হয় না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ঘাড় কায়ত যে হয়েছে কায়তি থাকে সোজা হওয়ার নাম নাই তখন আল্লাহ রবুল আলম হোসেন অদ্রিবুহন তখন তাদেরকে তোমরা শাসন করো অদ্রিবহন না এরকম মানে এটা না যে পিঠায় হাড় ভেঙে দাও পিঠায় পা ভেঙে দাও হাত ভেঙে দাও মাথা ভেঙে ফেলো নো এরকম না তাকে বুঝতেছেন যে তাকে আপনি শাসন করতেছেন যদি শাসন কেউ কোনো সময় তার স্ত্রীকে করে আপনি কোনো সময় আপনি তার মুখে আঘাত করতে পারবেন না তার ফেসে আঘাত করবেন না কোনো জায়গাতে এরকম করবেন না এটা একটা সিম্বলিক একটা কথা বলেছেন আল্লাহ সুবহান হুয়া তালা তাকে শাসন করো শাসনের জন্য তো মারা লাগে না মারা ছাড়াও তো শাসনের আরো কত পথ আছে দেখেন আমরা ছাত্রদেরকে শাসন করি কিন্তু কোনো সময় মারি না তারপরেও মারার উপর দিয়ে যায় এজন্য আপনি মারামারি যে করতে হবে এটা যে ইসলামের দোষ দেওয়া হয় এটা কিন্তু ঠিক না একদম মারামারি করতেই হবে আর অদরিব হন না মানে খালি যে মারা তাও তো না এটা ভালো ট্রান্সলেশন হলো তাদেরকে শাসন করো ডিসিপ্লিন দেম তাদেরকে ডিসিপ্লিন করো দর্বের মধ্যে খালি মারা না হ্যাঁ যদি একেবারে শেষ পর্যন্ত গিয়ে কাউকে সামান্য আঘাত আপনি করতে হয়েছে দেখি এরপরেও সে শেখে কিনা তো একজনকে তালাক দেওয়ার চেয়ে আপনি আস্তে একটা থাপ্পড় তাকে মেলেছেন মেসক একটা দিয়ে দেয় তুমি ঠিক হও তা হলে কিন্তু আমি তোমাকে রাখতেছি না এটা আপনি ছোট একটা কিছু দিয়ে আপনি একটা ছোট্ট করে হয়তো আঘাত করেছেন এটা একটা আলাদা কথা এটা তো মারা বলে না আসলে এরকম তো মারামারি না এটা হলো মানুষের সংশোধন হওয়ার সর্বশেষ সুযোগটা রেখে দেওয়া ঠিক বাচ্চাও কথা শোনেই না মোটে বহু বুঝাইছেন বহু কিছু করেছেন এখন কিছুই করে না এবার আপনার থাপ্পড় হাতে একদিন একটা মেরে ফেলছেন আপনি এর অর্থ এটা না যে বাচ্চারে আপনি খালি সকালে একবার বিকালে একবার রাত্রে একবার খালি পিটাইতেই থাকবেন সকালে তিন ব্যাত দুপুরে চার ব্যাত আর রাত্রে হলো আরো পাঁচ ব্যাত একদম ব্যাত দিয়ে ব্যাত জালি ব্যাত করে ফেলেন যেমন আমাদের দেশের কোনো কোনো হেফসখানাতে এরকম করে এটা রং অনেক সময় বাচ্চাদেরকে আমরা ভালো বানাইতে গিয়ে নষ্ট করে ফেলি হ্যাঁ এক্সেপশনালি কোনো সময় একদম ওই যে আরবিতে বলে আখেরি দাওয়া আল খাই কোন ওষুধে যখন কাজ করে না তখন কয় যে দেখি এটা ই করো পোড়ায় ফেলো ওই যে গরু দাগানো হয় না আপনারা শীতকালে গ্রামে গঞ্জে অনেক সময় দেখে থাকবেন যে ওই ঘোষরা আছে গরু দাগে তো লোহা একটা আগুনের মধ্যে পোড়ায় দাঁতে স্যাক দেয় কানে স্যাক দেয় তো ওর কারণে গরুর নাকি অসুখ বিসুখ ভালো হয় এখন কোনো ওষুধেই কাজ করে না তখন আপনি একটু পোড়ানো ছাড়া আর করবেন কি এটা হলো একেবারে লাস্ট রিসোর্ট এর বেশি কিছু কিন্তু নয় আমার ভাইয়েরা আমার বোনেরা এজন্য স্বামীদেরকে কোনো সময় স্ত্রীদেরকে ফ্রিকুয়েন্টলি হিট করবে মারবে এই অনুমতি কোনো সময় দেওয়া হয় না ইসলাম অন্তত দেয় নাই আমার মনে আছে এরকম এক বিচার নিয়ে হাজব্যান্ড ওয়াইফ আমার কাছে আসে লন্ডনের দারুল্লুম্মাতে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে বেটাকে বললাম যে আপনার ওয়াইফের গায়ে বল কম আছে দেখে তাকে মারেন পারলে আমাকে মারেন আমি একেবারে জামা কাপড় এভাবে শুরু করছি লোক মনে করেছে আমি তাকে ধরেই ফেলবো পরে সে আমার পায়ে পড়ে গেছে হুজুর আমারে মাফ করে দেন এই অবস্থা দেখে ওয়াইফ বলে যে হুজুর তাকে আপনি মাফ করে দেন মনে করলাম ওয়াইফ যখন কয় তাহলে মাফ করা উচিত আমি বললাম লেখো কাগজ কলম নাও তুমি লেখো বলো কোনোদিন আর তুমি তোমার স্ত্রীকে গায়ে হাত তুলবে না লিখে ফেলছো সিগনেচার করো এরপরে ওয়াইফকে বললাম যে তোমার স্বামী তো তোমাকে খালি খালি মারে না তুমি তাকে সবসময় জ্বালাও এই জন্য তোমাকে মারে এই তখন পুরুষটা কান্দে দিচ্ছে হুজুর আপনি আমার মনের কথাটা করছেন আমার খালি জ্বালায় সারাদিন আমি কাজ কাম করে আসি তারপরও আমাকে কোনো শান্তি দেয় না আমি স্ত্রীকে বললাম আপনিও লেখেন যে আপনি আপনার স্বামীকে আর জ্বালাবেন না সে লিখলো লেখার পরে আমি এটা ফটোকপি করে তাদেরকে কপি দিলাম আমি নিজে রাখলাম আলহামদুলিল্লাহ এখন তিন চার পাঁচ বছর হয়ে গেছে তাদের ভালো চলতেছে অনেক সময় মানুষ ভুল করে ফেলে একজন একজনের শাসন করতে হয় কিন্তু একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষকে আপনি শারীরিকভাবে ফিজিক্যাল অ্যাসল করতে থাকবেন এটা অন্যায় এটা ক্রাইম এটা আপনি করতে পারেন না আপনি একজন ক্রিমিনাল আপনি যদি এরকম করেন এটা কোনো সংশোধনের পথ না এতে মানুষের সংশোধনী হয় না আল্লাহ সুহান হুয়া আলাও কিন্তু এরকম আপনাকে করতে বলেন নাই লাস্ট রিসোর্ট হিসেবে কোনো কেসে গিয়ে যদি কোনো সময় কাউকে শাসন করার দরকার হয় এবং সেটাও রিজনে বললি যে তাকে এটা বোঝানো যে দেখো তোমাকে আমি এরকম ধাক্কা একটা মারেছি তোমাকে সামান্য একটু মারলাম এই জন্য তুমি সংশোধন হবা তারপর যদি সংশোধন না হয় তাহলে আর কি করবেন যদি আল্লাহর বান্দিরা এই স্টেজ তিনটার কোনো পর্যায়ে সংশোধন হয়ে যায় তাহলে এটা ভুলে যাবে বারবার মনে করাই দিবেন না এই বেটি এই কাজ করছিলি মনে আছে না তাদের পিছনে লেগে থাকবেন না আল্লাহ অনেক বড় আল্লাহ অনেক উচ্চ যে পুরুষরা তোমরা এটা মনে করবা না তোমরা মহিলাদের উপরে কত বড় যেন হয়ে গেছো কত উপরে যেন উঠে গেছো আল্লাহ হলেন সবচেয়ে বড় আল্লাহ যাকে যতটুকু মর্যাদা দিয়েছেন তার মর্যাদা ততটুকু এই জন্য কোরআনের আয়াতকে কোনো সময় মিসআন্ডারস্ট্যান্ড করবেন না কোরআনে মহিলাদেরকে ফ্রিকুয়েন্টলি মারা যাবে এই কথা কোরআনের কোনো জায়গায় বলা হয় নাই কোনো আলিম এটা আপনাকে বলবে না এটা কোরআনের ভুল ব্যাখ্যা কাজে আসুন কোরআনকে সঠিকভাবে আমরা জানি কোরআনকে সঠিকভাবে আমরা বুঝি আর কোরআনের উপরে আমল করে আমাদের জীবনকে সুন্দর করি স্বামীরা ভালো হই স্ত্রীরা ভালো হই ছেলেরা ভালো হই মেয়েরা ভালো হই মায়েরা ভালো হই বাপেরা ভালো হই সবাই মিলে কোরআনকে কেন্দ্র করে আমরা ভালো হয়ে যাই আল্লাহ যেন এই কোরআন দিয়ে আমাদের জীবনকে আমাদের চরিত্রকে যেন পরিশুদ্ধ করে দেন আমিন রব্বাল আলমিন আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ কোরআনিক ডিসকাশনে দেখা হবে নিশ্চয়ই আল্লাহ সুফহান হুয়া তাল আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত Oh أشهد أن says.